তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাধান answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Whether non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against establishment. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. Brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. सीधी सी बात है Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. Muslim brethren in India, why do they refrain from saying Vande Mataram? 112 years old guy got married 13 year old girl Sapaya. Sapaya. What is the concept of soul? Your scholarship is very profound. I would like to be benefited by it that if you have any questions regarding Islam and comparative religion, is the opportunity to question. মাঝের দিকের ভাইয়ের নিকট থেকে পরবর্তী প্রশ্ন মাইক নম্বর দুই সালাম আলাইকুম আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কি না পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সুরা আল আসর অধ্যায় নম্বর একশো তিন এক নম্বর এক থেকে তিন বলা হয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসান ইল্লাদিন আমনু মামুল সলেহাতি ওয়াসবিল হাক্কে সবর সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা বাদে যারা বিশ্বাস এনেছে যারা সৎকর্ম করেছে যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবাসের উপদেশ দেয় কোনো মানুষের বেহেস্তে যাওয়ার জন্য ন্যূনতম চারটি গুণ থাকতে হবে কমপক্ষে প্রথমত বিশ্বাস স্থাপন করা ইমান আনতে হবে ইমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত সৎকর্ম করা বিশ্বাস করা ছাড়াও ইমান আনা ছাড়াও সৎকর্ম করা তৃতীয়ত হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসের উপদেশ দেয়া যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে চারটি গুণ থাকতে হবে এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুণা মাফ করতে পারেন শির্ক ছাড়া তিনি কখনো শির্ক মাফ করবেন না আল্লাহ বলেন সুরনিসা অধ্যায় চার আয়াত নম্বর আটচল্লিশ এবং সুরনিসা অধ্যায় চার আয়াত একশো ষোলোতে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুণা মাফ করে দিতে পারেন শির্ক তিনি কখনোই মাফ করবেন না যে লোক শির্ক করেছে সে কঠিন গুণা করে ফেলেছে শির্ক একটা বড় গুণা শির্ক করলে জান্নাতে যাওয়া কোনো সুযোগ থাকলো না আপনার জন্য অন্যান্য গুণা আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম চারটি গুণ অর্জন করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য অধ্যবাসের উপদেশ দেয়া ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন আপনি কি জান্নাতে যেতে চান আপনি জান্নাতে যেতে চান কি না জি যেতে চান আপনি আমি এই জন্য বলছি আমার অন্তর দিয়ে বলছি আমাকে কলমা পরিয়ে দিন মাশাল্লাহ জান্নাতে যেতে চান ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলমা পড়তে চান কেউ কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই আচ্ছা কেউ কোনো জোর করছে কি কেউই না আচ্ছা করছে না অর্থনৈতিক কোনো চাপ টাকা পয়সার কোনো ব্যাপার হ্যাঁ না না না কেউ আপনাকে জোর করছে জোর জবরদস্তি কেউই না আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন হ্যাঁ স্যার ভালো ভালো কথা বলছে ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান মাশাল্লাহ ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক তাই ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল হ্যাঁ মূর্তি পূজা মূর্তি পূজা করা হ্যাঁ ভুল ভুল আচ্ছা আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হ্যাঁ। মোহাম্মদাম আল্লাহর পয়গম্বর এটাকে আপনি মানেন মানি মাশাল্লাহ তো ইনশাল্লাহ আমি কলমা পড়ব আপনি হ্যাঁ। সেটা বলবেন হ্যাঁ। ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাত জান্নাতবাসী করেন হ্যাঁ ধন্যবাদ আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর এবং পয়গম্বর হয়ে গেছেন ভাই স্যার জি ভাই আমার একটি ভালো নাম রেখে দিন ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি তারা আমাকে বলছে না এখন আপনার নাম কি আমার নাম অজয় কুমার অজয় কুমার হ্যাঁ ভাই সাহেবের নাম অজয় কুমার তো আমি একটা নাম দিচ্ছি আপনার নাম আবদুল্লাহ রাখতে পারেন আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস আমি দোয়া করব আবদুল্লাহ যেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন আমিন ধন্যবাদ আমিন আমি আপনার জন্য দোয়া কামনা করি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি হ্যাঁ ভাই নমস্তে আমার নাম জেপি খার্গে আমার প্রশ্নটি সংক্ষিপ্ত পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট ননভেজ খাদ্য সংক্রান্ত মানুষের মনের উপর এর কি প্রভাব পড়ে ভাই প্রশ্ন করলেন যে মানুষের মনের উপর ননভেজ খাদ্যের কি কোনো প্রভাব রয়েছে যিনি অনেক গবেষণা হয়েছে বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত দেহ দৃঢ় মাংসপেশি গঠন সুস্বাস্থ্য দীর্ঘায়ু ইত্যাদি অনেক কিছুর উপর এর প্রভাব রয়েছে আপনি দেখতে পারেন আমার লেকচার ননভেজ কি মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ আপনার প্রশ্ন থেকে বোঝা যায় আপনি বলতে চাচ্ছেন যে এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে খাদ্য আপনি খাচ্ছেন আপনার স্বভাবের উপর তার প্রভাব পড়বে সুতরাং আপনি যদি জীবজন্তুর মাংস খান জীবজন্তুর মতো আচরণ করবেন এটাই বোঝাতে চেয়েছেন না না না আমার প্রশ্ন মানুষের ভাবনার উপর এর প্রভাব কি আমি আপনাকে বলার চেষ্টা করছি এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে যদি আপনি জীবজন্তুর মাংস খান তাহলে জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করবেন তার মানে জীবজন্তুর প্রভাব পড়ছে গবেষণায় বলা হয়েছে যে আপনি যা খান তার স্বভাবের প্রভাব আপনার উপর পড়বে আর সে কারণেই আমরা যারা মুসলমান তারা কেবলমাত্র শান্ত স্বভাবের প্রাণীর মাংস খেয়ে থাকি যেমন গরু ছাগল তারপর ভেড়া কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে হিংস্র প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়নি যেমন বাঘ সিংহ চিতাবাঘ কারণ আমরা হিংস্র হতে চাই না তাই এই গবেষণার সঙ্গে একমত হলেও আমি বলতে চাই আমরা মুসলিমরা শান্তিপ্রিয় আর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় এই খাদ্য খুবই উপকারী যদি কারো কিছু স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় কোনো ননভেজ খাদ্য গ্রহণের কারণে তা ভেজ খাদ্য গ্রহণের কারণেও হতে পারে যে খাদ্য যে খাদ্য পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তা হচ্ছে মদ মদ কি ভেজ না ননভেজ ভাই মদ কি ভেজ না ননভেজ ভেজ ভেজ খাদ্য আমি নিরামিষ খাদ্য প্রস্তুত করি মদ কি ভেজ না ননভেজ ভাই মদ কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান খাদ্য ভেজ ভেজ খাদ্য বিশ্বের বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে যে খাদ্য গ্রহণের ফলে তা হচ্ছে নিরামিষ খাদ্য মদ খেয়ে দুই নম্বরে বেশিরভাগ মৃত্যুর কারণ এটা হচ্ছে ধূমপান তামাক দিয়ে ধূমপান এটা ভেজ না ভেজ এটা নন ভেজ তামাক ভেজ না ভেজ ক্যাবে ক্যাবেজ বাঁধাকপি বাঁধাকপি নয় তামাক তামাক বলছি তামাক হচ্ছে ননভেজ তামাক ননভেজ আপনি কোথায় পেলেন ভেজ এটি সবজি জাতীয় ভেজিটেরিয়ান ঠিক সুতরাং পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ মদ হচ্ছে এক নম্বর যা ভেজিটেরিয়ান তামাক হচ্ছে দুই নম্বর তাও ভেজিটেরিয়ান তাহলে বিশ্বে ভেজিটেরিয়ান খাদ্য ননভেজ খাদ্য থেকে বেশি সমস্যা সৃষ্টি করে নির্দিষ্ট কোনো ননভেজ খাবার যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় বিশ্বের বেশিরভাগ ক্ষতিকর ঘটনার কারণ হচ্ছে ভেজিটেরিয়ান খাদ্য সুতরাং যা ক্ষতিকর কোরআন তা নিষিদ্ধ করেছে কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি কোরআন নিষিদ্ধ করেছে মদ সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর নব্বই এবং এমনকি ধূমপান সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো পঁচানব্বই কারণ এটা স্লোপাজনিং করে সুতরাং যাতে সমস্যা রয়েছে তা নিষিদ্ধ করা হয়েছে কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও কাছে দেখতে পারেন নন ভেজ খাদ্য মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন আজ রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মাসুদ আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার চুরানব্বই সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি হাদিস নম্বর ছ হাজার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 দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোতা আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কি না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি একমত হ্যাঁ। বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন নয় আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব ঠিক আছে এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যাতে যিশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিমে মুসলিম হতে পারবে না যদি সে যিশু খ্রিস্টকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাইগম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে কোন পুরুষের সংশ্রম ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পলকে না খ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যীশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে গসপেল অব মার্ক অধ্যায় নম্বর বারো পঞ্চাশ নম্বর উনত্রিশ তিনি বলেন শোনো হে ইসরায়েলগণ আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বসূরি মুসাল্লাহ সাল্লামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যীশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে খ্রিস্ট ভাই সাল্লাহামের উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর আঠারো যে মদ পান করো না এটা আরো উল্লেখ আছে বুক অফ প্রভাবস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ নম্বর এক মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিতরা এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানই পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না যেমন বাইবেল উল্লেখ আছে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অব ডিটোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়জা অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকর মাংস খাবে না আমরা মুসলিমরা শুকর মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্মের অষ্টম দিনে খাতনা করা হয়েছিল এটা আছে গসপিল অব লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খাতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে যে ব্যক্তি যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে ভাই আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে যীশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে ভালো তাহলে আপনি একমত যে যীশু খ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন আপনি কি ব্যাপারে একমত হ্যাঁ যারা ঠিক আছে তাকে বিশ্বাস ঠিক আছে তাহলে ধরুন আপনার মতো একজন খ্রিস্টান যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে মাফ করবেন যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে তো যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোনো পাপ হবে না কখনই না কেন কখনো নয় আপনি তো বললেন যদি আপনি বলেছেন আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন শ্রীখ্রিস্টানই খ্রিস্টানই নয় যদি সে এমন কাজ করে সহজ ব্যাপার তিনি তো যীশু বিশ্বাস করেন এমন খ্রিস্টান অনেককে আমি চিনি এর মানে এটা ভুল ধারণা ঠিক আছে বাইবেলে লেখা আছে এমনকি শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা তাকে অনুসরণ করে না ঠিক ঠিক আছে তারা অনুসরণ করে না আপনি কি যীশু খ্রিস্ট ভাই সাল্লামকে অনুসরণ করেন হ্যাঁ, আপনার কি খতনা করানো হয়েছে তাহলে না আমাকে খতনা করানো হয়নি কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক আপনি জানেন খতনা স্বাস্থ্যগত দিক দিয়ে কত উপকারী হাতে ছিল না তাহলে কেন আপনি হাতে তো এখন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনি চাইলে সাহায্য করব আমি এক নম্বর পয়েন্ট দুই নম্বরটা হচ্ছে আপনি কি শুকরের মাংস খান ভাই না কেন আপনি শুকরের মাংস খান না ওল্ড টেস্টামেন্টে তা উল্লেখ আছে ঠিক এবং ঈশ্বর তা উল্লেখ করেছে আপনি কি মাদক সেবন করেন আপনি কি মদপান করেন না ভালো আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর যীশু ঈশ্বর যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন অনুচ্ছেদ আমাকে বলেন বাইবেলের কোন অনুচ্ছেদে হ্যাঁ বাইবেলের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর ধরেন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটিমাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই উপদেশগুলো কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যীশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলিনি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার মনে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই ভাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনাকে জানেন করে শান্তি পায় তবে মিথ্যে শান্তি তাই তো আপনাকে মিথ্যে শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয়েশ্বর উপাসনা করছেন যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসাল্লামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসিদ্ধ হোক বলেন গসপেল জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ইসাল্লাহিসাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নবী মোহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎবাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যীশু খ্রিস্ট বা ইসলামের নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ মোটেই তা নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করা সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো নিশ্চয় তবে সে ব্যক্তিকে ব্যক্তি হবে বিজ্ঞ রাস্তাঘাটের জানাতন লোক নয় এমন ব্যক্তি যিনি মানুষকে আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন আপনি ভারতের মধ্যে বিশ্বের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে নিয়ে আসুন আমরা সংলাপ করব এবং আপনি তাকে প্রশ্ন করতে পারেন আমি যে সব প্রশ্ন করছি সেগুলো তাকে জিজ্ঞেস করুন যে বাইবেলের কোথায় উল্লেখ করা আছে কোন ব্যর্থহীন উক্তি যেখানে যীশু খ্রিস্ট বা ইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি জাকির নায়ক অবিলম্বে আপনার এই কথা মেনে নেব আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোনো ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যে খ্রিস্টভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা খ্রিস্টের তার উপর শান্তি পরিচিত হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশুখ্রিস্ট বা ইসলামকে সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা করি উত্তরটা পেয়েছেন যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce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 নিকানামায় উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন কোরআনাই কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে ব্যাপারে আমি পরে আলোচনা করব তবে নিকানামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক কেননা একজনের বেশি স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয় এতে রাজি থাকলে বিয়ে হবে না হলে হবে না মহিলা অন্য একজন পুরুষ পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে নারী শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক অনুরূপভাবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার এক তরফা তালাক দেওয়ার এখতেয়ার থাকবে একে বলে তালাকে তাবভিজ অথবা ইসমা তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একে বলে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজীর কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাস্ট বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এ ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তিযোগ ঘটে কোরআনে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় চার হাত নম্বর চার যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণ হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর যোগ আছে এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ে করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্ত কে পুরুষ সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচার দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষতা পায় না তাই এইসব কারণে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে যাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফাস্ট আশা করি উত্তরটা জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ পিছনের দিকের বাইক থেকে আপনি বলুন আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তাভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয় তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন বোন সুন্দর একটা প্রশ্ন করলেন বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন ইসলাম নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিহাদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমনভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল এবং যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল সুতরাং কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে এটা কেবল পাপই না এটা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ তাই যারা হত্যাকাণ্ড ঘটায় বিভিন্ন ঘটনা ঘটে রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি নিরাপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ যখন গিয়েছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ইলেভেনের ঘটনা নিন্দা জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত নাইন ইলেভেনের যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক না কেন ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামাণ্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জজবুজ করেছে এটা আমি জানি না কে করেছে তবে যেই করুক নাইন ইলেভেনের টুইন টাওয়ারে বোমা হামলার ঘটনায় হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতালের বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোরও বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানেই থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি আমি একে শ্বেত সন্ত্রাসবাদ বলি আপনারা জানেন তারা কি করছে তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বোমা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা পাঠাচ্ছে এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কাপুরসূচিত কাজ সেজন্য সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ এক নাম্বার জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি একমত হয়েও যে সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটি যে বিন লাদেন তার তো কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বোন কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায় কুলাঙ্গার আছে সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে ভারতীয় মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা থানায় বোম মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা এলটিটি হিন্দুরা কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী আপনি আসামে গেলে দেখবেন খ্রিস্টান সন্ত্রাসী হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই লিবারেশন তামিল টাইগার্স ইলম আপনি যুক্তরাজ্যে গেলে দেখবেন আইআরএ আইরিশ রিপাবলিকান আর্মি তারা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিস্তর তফাত রয়েছে কেউ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসী বলছে না কেন তাহলে আমরা কি দেখছি কোনো ধর্ম নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি নিরাপরাধ মানুষকে হত্যা করছে তথাকথিত মুসলমান যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে তারা আসলে মুসলিম নয় তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না কিন্তু মিডিয়া কি করছে তারা এইসব কুলাঙ্গাদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে তাই প্রথমে দোষ দিতে হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়া বানাতে পারে কালোকে সাদা দিনকে রাত হিরোকে ভিলেন ভিলেনকে হিরো আপনি আমার লেকচার শুনতে পারেন সন্ত্রাস কি মুসলিমদের একচেটিয়া তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H short code three zero zero eight three SWIFT BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ বদরুদ্দুজা নাদবী পাপের রাস্তা ছেড়ে মন্দ থেকে মুখ ফিরিয়ে চলতে হবে সরল পথে স্বর্গের পানে যেতে যারা গুনাহ থেকে জীবন বাঁচায় পরে মমিন হওয়ার হক আদায় আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজতে ইসলামে অপরাধের শাস্তি প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরও জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দেই আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোনো শিয়া সুন্নি নেই করোনা বলা হয়েছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো তিন তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হো না আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে এটা কোরআন এবং নবী মোহাম্মদ ইসলামের সহি হাদিস যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয়ই যারা খণ্ডবিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর সই হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি বলা হয়েছে সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোনো সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহি হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক তার নাম George Bush Hitler Sultan Abdullah Tom Dick Harry বা যে কেউ যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তা বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে মানে অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সুবাহ শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরনে বলেছেন সুরা আনা মধ্যে নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না না আপনি কি ইসলাম কবুল করতে চান তারপরে কোন দলে যাবেন ভাবছেন স্যার আমি মানে আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোনো বিভক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ হচ্ছে মুসলিম আপনাকে যে যাই বলুক হ্যাঁ, হ্যাঁ। তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনোটা তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অর্থ অধ্যায় নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো উনষাট আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো উনষাটে আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার এখন আমি জানতে চাই আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান ভাই হ্যাঁ। ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি স্যার আমি ইসলামকে শ্রদ্ধা করি আমি ইসলামে বিশ্বাস করি আপনি ইসলামকে শ্রদ্ধা করেন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি হ্যাঁ, জি স্যার আমি ঈশ্বরে বিশ্বাস করি পূজা করা ঠিক নয় হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেতা সেতারা উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন জি স্যার শিয়া শূন্য বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার আমি এই ধর্মের মধ্যে জন্ম নিয়েছি স্যার আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কি না সে বেদ- আমি এই বিষয়টি অনুসন্ধান আমি আপনাকে বলছি ভাই আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন শ্বেতা শ্বেতার উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ এটা বলছে এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো আকৃতি নেই কোনো আলোকচিত্র নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশরীরা কেন এই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্বশরীরা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার মানে এটা হচ্ছে বেদ হ্যাঁ, তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সহি হাদিস ব্যাস যে কোনো আলেম যায় বলুন কোরআন বলছে সুর নিসা অধ্যায় চার আয়াত নম্বর উনষাট আল্লাহ তার রাসুলকে মানো এবং অতপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্বপ্রাপ্ত যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসেলের উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা করেন এবং সে হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে স্যার সেখানে বিষয় হচ্ছে আল্লাহ সর্বশক্ত নিশ্চয়ও তার বার্তাবাহক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সোহে হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন প্রমাণ দাও যদি সত্যবাদী হও সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরআন এবং সৈয় হাদিসের রেফারেন্স দেই যা আমি বলছি যা ডক্টর জাকির নায়ক বলছেন তা কিছুই নয় ইসলামে কোনো মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলছেন তা মূল্যবান তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি বুখারি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যা বলি মূল্য নেই আশা করি উত্তরটা পেয়েছেন প্রতিষ্ঠা আল্লাহ একত্বটাই মূল জিনিস উপত্যার বিষয়টাই হচ্ছে এই তাওহিদের বিষয়টা হলো মূল বিষয় কোরআনের উপর পূর্ণ বিশ্বাস কোরআন ও সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং কোরআন আলোকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় কর হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul malik Quddus. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে পরবর্তী প্রশ্নটি নেব সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়ক আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে এখানে ডক্টর নায়ক রয়েছেন আমরা আপনার নাম জানতে পারি হ্যাঁ, দয়া করে চিরাগ এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না ডক্টর নায়ক আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা সৃষ্ট তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোনো মন্তব্য কিংবা যুক্তি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত ১৯ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স ১৯ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আজই স্যার আমি মানবতার ধর্মের কথা বলছি ভাই আমি বলবো জি আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন মহাত্মা গান্ধী কে লিখেছেন আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন সে কথা সব ধর্মেই বলে সব ধর্মে বলে করতে দিন জি স্যার আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক সিদ্ধান্তে পৌঁছাতে চাই এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয় হ্যাঁ একেবারে না তাহলে উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন ঠিক আছে আমাকে শেষ করতে দিন আপনি কথা যোগ করছেন তার মানে আমার উত্তর আপনি শুনছেন শুনুন মনোযোগ দিয়ে জি আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে কি করে শুনবেন দয়া করে যখন আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম দয়া করে চালিয়ে যান আমি কি বাধা দিয়েছি আপনি না আপনি বাধা দেননি দয়া করে চালিয়ে যান সবকিছু লেখা আছে প্রশ্ন করতে আসছেন আমি কিভাবে আমি জবাব দিচ্ছি শুনুন হ্যাঁ এটা আমার জবাব তাহলে কেন আপনি মন্তব্য করছেন দয়া করে বলুন স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন আমাকে আপনার উত্তর বলুন আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না উত্তর শুনুন উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই মানবতা নামের বইটি কে লিখেছেন এরকম কোনো বই আছে কি মানবতার কোনো দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না সব ধর্ম বলে না আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি আমি আপনাকে বলতে পারি আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায় আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই কোরআনে বলা হয়েছে আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন তাই না জেনে কোনো মন্তব্য করবেন না আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে দুঃখিত আপনার জানাশোনা বড়ই দুর্বল আমি আপনাকে যা বলার চেষ্টা করছি মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু থ্রিতে আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাস নয় বুঝতে হবে স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ের কেবল মানবতার কোনো পর্যায় নেই ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন আহ ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশনের যন্ত্রণা দিচ্ছে ও ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করব কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আর আপনার জানার জন্য বলছি আপনার যুক্তি অত্যন্ত নাজুক আপনি কি জানেন আমাদের তিরিশ জনের বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের দশ জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি আপনি কি তা জানেন আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী তিরিশ জনের মধ্যে দশ জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি আপনি জানেন হ্যাঁ আমি হতে পারে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি তা জানেন না, হ্যাঁ আমি হ্যাঁ তা জানি বলেন তাহলে আপনার পুরো যুক্তি তো অসার বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন বক্তার মধ্যে দশ জনের বেশি আমেরিকান চার পাঁচ জন কানাডার কয়েকজন ইউকের মালয়েশিয়ার আছেন সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতের সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন এবং এদের মধ্যে দশ জনেরও বেশির জন্ম অমুসলিম পরিবারে তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম কেউ বিশের কোঠায় গ্রহণ করেছেন ইসলাম কেউ বা তিরিশের কোঠায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের হেদায় দান করেন তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন সুতরাং আপনার যুক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন তারা ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা আমি আপনাকে অনুরোধ করছি আপনি মানবতা সম্পর্কে পড়েন ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি এবং জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম ধন্যবাদ হ্যাঁ পেছনের দিকে আসসালাম আলাইকুম আমার দুটি প্রশ্ন আছে প্রথমটি হচ্ছে মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না আমার আরও একটি প্রশ্ন আছে ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ চারবার বিয়ে করতে পারেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয় নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায় বন্ধুটা প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না আপনার প্রথম দুঃখিত প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোন মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সবান তালার নির্দেশের বিপরীত আল্লাহ বলেছেন পবিত্র কোরণে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই এক নম্বর দুশো একুশ যে তোমরা মুসলিককে বিয়ে করো না যতক্ষণ না সে ইমান আনে মূর্তি পূজারীকে বিয়ে করো না অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ইমান আনে এমনকি যারা ইমান এনেছে তারা যদি কৃতদাস হয় যারা ইমান আনেনি তাদের চেয়েও ইমানদার অনেক অনেক ভালো যদিও ওই মুশরিক মানুষ ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে তবুও মানে এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয় সবচেয়ে ধনী ব্যক্তি হয় আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ইমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের তাহলে কি সেটা চলবে স্বাভাবিক যে চলবে না চারটি চাকার সবকটি সমান হতে হবে এবং আপনি আরও জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহি হাদিস এখন ভাবুন তো যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না তিনি যাচ্ছেন দোজখে পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন এ জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটাবেন ষাট বছর পরকালের জীবন হলো অনন্ত জীবন তাহলে সেই মহিলা তো স্বার্থপর একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক সুতরাং এটাই কারণ এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না নিকানামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয় যদি নিকানামায় উল্লেখ থাকে বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না তখন এটা আবশ্যকীয় যদি নিকানামায় না থাকে এটা তাহলে আবশ্যকীয় নয় তবে অন্তত তাকে অবহিত করতে হবে কেন দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন কোরআনে বলা হয়েছে অধ্যায় চার আয়াত নম্বর তিন তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে সুবিচার করতে না পারলে একজনকে তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে তো যদি প্রথম স্ত্রীকে এটা না জানান তাদের মধ্যে সুবিচার করবেন কিভাবে তখন হয়তো আপনি মিথ্যে বলবেন অফিসের কাছে যাচ্ছেন বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা তাকে জানাতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন বোন ধন্যবাদ যা মানুষকে মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে যা অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় He faces.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 আমার নাম মাহেন্দ কুমার এবং আমি একজন এম পাস ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত ইসলামিক এর অনুমতি আছে পশু পাখি জীবিত প্রাণী আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না আমার দ্বিতীয় প্রশ্ন ননভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন আপনারা প্রাণী হত্যা করবেন কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন ভাই এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে এটা বাধ্যতামূলক নয় তবে যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য আয়দা অধ্যায় পাঁচ আয়াত এক এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে সুরনা হল উদ্দেশ্য হল আয়াত পাঁচে উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো সুরা মুমিনুন উদ্দয় তেইশ আয়াত একুশে বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করাই এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন তখন আমরা কেন খাবো না এখন যৌক্তিক কারণের দিকে আসি কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয় দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ মানব দেহে তেইশ প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে যার আটটি মানব দেহে তৈরি হয় না খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয় এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত এখন এই আট প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায় সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন যেমন গরু ছাগল ভেড়া এদের দাঁতগুলো চ্যাপটা এরা কেবল তৃণভক্ষণ করে মাংস খায় না যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত যেমন বাঘ চিতাবাঘ সিংহ দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ তাদের ক্যানাইন দাঁত আছে এরা কেবল মাংস খায় তৃণজাতীয় খাদ্য খায় না যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চেপটা এবং তীক্ষ্ণ দু ধরনের দাঁতই রয়েছে যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ানোর ইচ্ছে করতেন তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন কিসের জন্য স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি গরু ছাগল ভেড়া দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে মাংসাশী প্রাণী বাঘ চিতাবাঘ সিংহ এদের পরিপাকতন্ত্র কেবল মাংসজাতীয় খাদ্য হজম করতে পারে তারা তৃণ হজম করতে পারে না মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে মানুষের আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এটা শাকসবজি হজম করতে পারে মাংস হজম করতে পারে দুটোই হজম করতে পারে সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংস জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ শ্লোক নম্বর তিরিশ সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না মনুস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক একত্রিশ বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন তাদের জবাই করলে পাপ হবে না মনুস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক চল্লিশে বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে এটা ঈশ্বরের বিধান সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন এমনকি গরুর মাংস খেতেন মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয় যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয় তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা গুল্ম শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি আপনি দেন মাছ তাহলে দুই মাস যদি তাদেরকে মাংস দেন তাহলে তিন মাস যদি খরগোশ দেন তাহলে চার মাসের জন্য যদি ছাগল দেন তাহলে পাঁচ মাস যদি লবণযুক্ত শুকুরের মাংস দেন তাহলে ছয় মাস যদি তাদের পাখি দেন তাহলে সাত মাস যদি হরিণ দেন তাহলে আট মাস এভাবে খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে বলা হয়েছে যদি মহিষ দেন তো এগারো মাস যদি দেন গোমাংস আপনি তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো এক বছর সন্তুষ্ট থাকবে এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয় হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না তারাও খেতে শুরু করেছেন কিন্তু এমনকি এই অহিংস দর্শন যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে আপনি কি এটা জানেন ভাই জি তাহলে জীব হত্যার যে পাপ আপনি বলেন সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ তাহলে কেন আপনি সেগুলো খাবেন একমত খুব ভালো এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা বিশ সাইকেল থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড পর্যন্ত এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন ভাই জাকির আমি আপনার সঙ্গে একমাত্র যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথ অনুভব করে তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায় সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই মনে করেন আপনার ভাই আপনার বড় ভাই তিনি জন্ম থেকেই বধির ও বোবা যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল তিনি শুনতে পেতেন না কথা বলতে পারতেন না আপনি কে কথা বলবেন বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কারণ আমার ভাই কানে শুনতেন না বলতে পারতেন না তিনি মাসুম ছিলেন নির্দোষ ছিলেন তিনি তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই কোরআনে বলা হয়েছে সুরাব বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র সেগুলো খেতে পারো এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায় আমার কোনো সমস্যা নেই কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ এক ধরনের অপরাধ শুধু তখনই আমি জবাবটা দিই অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই স্যার সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো ভোজী হতে পারেন আবার চাইলে আমিষভোজীও হতে পারেন মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি খেতে পারেন তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই আশা করি উত্তরটা পেয়েছেন ভাই হ্যাঁ বোন আপনার প্রশ্ন স্যার আমি ডক্টর কল্পনা আমার প্রশ্ন ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সগোত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি সগোত্রে বিয়ে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয় জি সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বাইশ থেকে পঁচিশে যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে আপনার মেয়েকে আপনার মায়ের বোনকে আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মহারাম আত্মীয়দের তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতাপক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলাম এইসব বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চাচাতো মতো হলে অনুমতি আছে ইসলাম এটার অনুমতি দিয়েছে আর বিজ্ঞানরা যেমনদের বলছে এমনকি চাচাতো মতো ভৌত ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায় তবে পার্থক্যটা খুবই ক্ষীণ তবে আহমদ শাখারের মতো এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মাধ্যমে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই আশা করি বোন উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি কখনো কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The Prodigy Dai of Islam Farif Naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. एक ब्रह्म द्वितीय नास्ते भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় হ্যাঁ ভাই এক নম্বর মাইক আসসালামু আলাইকুম জাকির ভাই আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি পেশে একজন শিক্ষক আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ইসলামের সাদৃশ্য সমূহ আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন হচ্ছে মোঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবতল করেছে এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এ জাতীয় কিছু জিনিস দেখা যায় এটা কি অত্যক্তিমূলক না বাস্তবসম্মত দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে এটা কি অতিকথামূলক না বাস্তব আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতে হিন্দি হিন্দি এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি হিন্দি এসেছেন আমি একজন হিন্দি হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয় সে কারণে জওয়াহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে এক নম্বর পয়েন্ট এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি ঠিক এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে তাহলে সেটা বাদ দিয়ে দেন তাই তো করা উচিত নাকি তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে তাহলে সেগুলো এখন ত্যাগ করুন আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি এই কোরআন তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে সেগুলো ত্যাগ করুন ধরুন আপনার কাছে দুই গ্লাস পানি আছে এক গ্লাস বিশুদ্ধ অন্য গ্লাসে কেউ এক ফোঁটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই মেশানোর পর তো আর আলাদা করতে পারবেন না সেটা সেই পানি আপনি পান করবেন না কেন আপনি দেখতে পাচ্ছেন না তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো এখন আর আলাদা করতে পারবেন না সেটাকে আপনি পান করবেন এই গ্লাসের পানি আপনি পান করবেন একবার যখন আমি দেখেছি আর ভালো কারণ আপনি যুক্তি মানেন তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেনি বাদ দেন সেটা নির্ভেজাল ধর্মগ্রন্থ নিন কোরআন যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনাকে মানতে হবে কোরআন নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন আর যদি তারা পরিমার্জন না করে থাকে সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আমি যার উদ্ধৃতি দিয়েছি তাছাড়া ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে অনুসরণ করতে হবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হয়েছে আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এতে মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণ পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ মোহাম্মদ সাল্লাহামের কথা বলছে কুন্টাব সুক্তাস পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো সাতাশ স্ত্রোত এক থেকে চোদ্দ মোহাম্মদ ইসলামের কথা বলছে আপনি পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্ত্রোত ছয় অথর্ববেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্ত্রোত সাত মোহাম্মদ কথা বলছে যদি পড়েন সামবেদ অগ্নি মন্ত্র নম্বর চৌষট্টিতে কথা বলা হয়েছে এমনকি নাম ধরে উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে আহম্মদ যার মানে যিনি প্রশংসা করেন দেখুন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ স্রোত আঠারো ঋগ্বেদ বুক নম্বর আট হিম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নম্বর আট হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো ছাব্বিশ মন্ত্র নম্বর চোদ্দ এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে তাকে বলা হয়েছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যিনি প্রশংসার যোগ্য প্রশংসিত আপনি নরসংসা শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ তাঁকে নরসংস হিসেবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় ঋগ্বেদ বুক নম্বর এক হেম নম্বর তেরো মন্ত্র নম্বর তিন ঋগ্বেদ বুক নম্বর এক হেম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগ্বেদ বুক নম্বর এক হেম নম্বর একশো ছয় মন্ত্র নম্বর চার ঋগ্বেদ বুক নম্বর এক হেম নম্বর একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন ঋগ্বেদ বুক নম্বর দুই হেম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর পাঁচ হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর সাত হেম নম্বর দুই মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নম্বর দশ হেম নম্বর একশো বিরাশি মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ স্তোত্র সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ স্তোত্র একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ স্তোত্র পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় বিশ স্তোত্র সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ স্তোত্র সাতান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ স্তোত্র দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ স্তোত্র উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ স্তোত্র বিয়াল্লিশ আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মোহাম্মদ সাল্লাহামের আরও রেফারেন্স উল্লেখ করতে পারি তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কলকি অবতার যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা যা মোহাম্মদ সাল্লাহামের মায়ের নাম হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আবদুল্লাহ যা মোহাম্মদ সাল্লাহামের পিতার নাম এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালাই শান্তির স্থান অর্থাৎ মক্কায় তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্রপ্রধানের ঘরে আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে তার চারজন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবিদের কথা বলা হয়েছে আমি এরকম অনেক বলে যেতে পারবো এই কলকি অবতার সম্পর্কে তিনি আসবেন তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনার কাছে জানতে চাই ভাই আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই হ্যাঁ আমি প্রতিমা পূজায় বিশ্বাস করি না আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর সুতরাং আপনি জানেন ওইসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি তাতে আমার মনে প্রশ্ন জেগেছে আমি তার উত্তর জানতে চেয়েছি তাই সেটা শুনতে তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ আমি লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস হ্যাঁ। আমার ধারণা অনেক স্পষ্ট এবং আপনাকে পুরস্কৃত করুন আমি আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অন্তর থেকে আপনি ভালো কাজ করছেন আমাদের মতো সব মানুষের ভুল ধারণা দূর আপনাকে পুরস্কৃত করুন এবং ইসলামে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সেই মুসলিম যদি আপনি নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আল্লাহর আপনার বক্তব্যে বাধা দেওয়ার জন্য দুঃখিত তবে যখন লোকেরা আমাকে প্রশ্ন করে কি আপনার ধর্ম কি এবং আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি যখন তারা আমায় জিজ্ঞেস করে আমার ধর্মকে যখন আমি আপনার বক্তব্য শুনলাম আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবাহ কাছে আত্মসমর্পণ করে এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মুসলমান শুনে তারা দুঃখ পায় বলে মনে হয় আমি আমি গুজরাটি ভাষায় কথা বলি তাই তারা কষ্ট পায় আমি ভালো করে জানি আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন তথাপি আমি জানি কোনটি ঠিক এবং আমি অধ্যয়ন করছি এবং আমি আপনাকে বলছি আমি যা জানি ক্ষুদ্র পরিসরে তা প্রচার করি যতটা আমি পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ভাই আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন আপনার যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা পুরুষদের শাড়ির মাঝের দিক থেকে পরবর্তী প্রশ্নটি নিতে পারি আমাদের আর একটি বা দুটি প্রশ্ন নেওয়ার সময় আছে আসসালামু আলাইকুম স্যার আমার নাম অজয় বৈষ্ণব আমি আপনার ক্যাটারিংয়ে ভিআইপি লাউঞ্জে কাজ করি আমার প্রশ্নটি আমার পরিবার ও সবার জন্য সকল গ্রন্থে লেখা হয়েছে ঈশ্বর একই রকম ও ঈশ্বর একজন তাহলে যখন আমি আপনাকে বলি আসসালাম আলাইকুম তখন আপনি আমায় বলতে পারেন হারি ওম কিংবা হারি ওম শান্তি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং ওম শান্তি মানেও আপনার উপর শান্তি বর্ষিত হোক তাহলে কেন আপনি ওম শান্তি বলতে পারছেন না ভাই প্রশ্ন করলেন যে আমরা বলি আসসালাম আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক ওম শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক শান্তিতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ওম সমস্যা কি স্যার এই ওম হিন্দুরা ভাবে ওম মানে ঈশ্বর ওম শান্তিতে কোনো সমস্যা নেই যদি ভাষান্তর করেন আসসালাম আলাইকুম আপে শান্তি হোক কোনো সমস্যা নেই শান্তি সমস্যা নেই পিস কোনো সমস্যা নয় সালাম কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে ওম আমাদের বুঝতে হবে যে আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা সেজন্য আল্লাহকে অনুরোধ করছি ওম অপর একটা ধারণা এক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে তাই আপনি যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ওম তখন জনমনে একটা নেতিবাচক চিত্র চলে আসে ওম কথাটি হিন্দু ধর্মের এটা কোনো দেবতার ব্যাপারে কিছু হতে পারে কোনো মূর্তি আছে সে কারণেই সমস্যাটা ভিন্ন দিকে না গিয়ে স্পষ্ট করে বলা ভালো তাই কেবল শান্তি বলায় কোনো সমস্যা নেই আরবিতে আমরা বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বাংলায় কিংবা আপ্পা শান্তি হোক যখনই আপনি শান্তির সঙ্গে ওম যোগ করেন তখন বোঝে আপনার স্রষ্টা ছাড়া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 দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যে ইসলামী পথ ধরে চলে আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তাজকিয়াত করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ম করে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ভাই ও বোনেরা দয়া করে অপেক্ষা করুন ডক্টর জাকির পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দোয়া করব হ্যাঁ ভাই আমার নাম কৈলাস আমি একজন নাস্তিক আমার প্রশ্ন কেন মুসলমানরা বিশ্বাস করে যে যিশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্তের স্রষ্টা কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্ত ঈশ্বর স্ত্রী ছাড়াই পুত্র লাভ করলেন ঈসা আলাইসাল্লামের বিস্ময় কোরআন বলছে সুরা আলী ইমরান উদ্দায় তিন আয়াত নম্বর সাতচল্লিশ যখন মরিয়াম আলাইসাল্লাম বলেন মাদার মেরি কি করে আমার একটি পুত্র সন্তান হবে যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেন তখন উত্তর দেন ফিরিস্তা জিব্রাইল যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হওয়ার অমনি হয়ে যায় একই রকম কথা সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনষাটে আল্লাহ বলেছেন আল্লাহর নিকট যিশুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল তাহলে আমরা যে বুঝলাম তাহলে সর্বশক্তিমান ঈশ্বরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয় তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলাইসাল্লাম অপর বিশ্বে পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন দৃষ্টান্ত আদম আলাইসাল্লাম তারপর শান্তি বর্ষিত হোক কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে যে সর্বশক্ত ঈশ্বরের কোনো পুত্র নেই তার কোনো সঙ্গী নেই তার কোনো স্ত্রী নেই এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা নত করতাম এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া আর এ কারণেই আল্লাহ সন্তান গ্রহণ করবেন না আল্লাহর কোনো স্ত্রীরও প্রয়োজন নেই স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং কোরআনের এই সবায়ত অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না আল্লাহর কোনো স্ত্রীও প্রয়োজন নেই তাই কোরআনের এই সবায়তে বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে পুত্র আছে এসব বলে আল্লাহকে হেও করোনা পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত ওয়াখিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর কয়েক মিনিট আমরা দোয়া করব ভাইদের অনেকগুলো প্রশ্নের দৃঢ় প্রতিশ্রুতিশীল অবাধ ও আস্থাশীল জবাব প্রদানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়ককে তিনি আরও অনেক প্রশ্নের বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের অনেকের প্রশ্নের জবাব দেওয়ার সময় পাননি আমার অনুরোধ রইল প্রতি রোববার আমাদের প্রশ্ন উত্তর অধিবেশন হয়ে থাকে দয়া করে নিঃসংকোচে এখানে আসুন এবং অনেক সময় ডক্টর জাকির নিজে প্রশ্ন উত্তরের এই অধিবেশনে প্রশ্নের জবাব দিয়ে থাকেন নিঃসংকোচে আসুন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন অথবা আপনি প্রশ্ন লিখে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ইমেলে পাঠাতে পারেন অথবা আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালো দিক নির্দেশনা দেবেন জাজাকাল্লা খায়ের সুন্দর বক্তব্যের জন্য এখন আমরা আমাদের কারি ইসলামের চমৎকার দায় আপনারা তার পিতা রাজ্য ক্রিকেটের ব্যবসায়ী পুঁজিপতি আব্দুর রহমান আল বোখাতিরকে চেনেন তারই পুত্র অত্যন্ত প্রসিদ্ধ কারি আন্তর্জাতিক খাদ্য সম্পন্ন অন্যতম কারি ও দায়ী শেখ সালা আব্দুর রহমান আল বখাতিরকে এই অধিবেশনের সমাপনী দোয়া পেশ করার আহ্বান জানাব ভাই ও বোনেরা সংযুক্ত আরব আমিরাতের শেখ সালাল বুখাতির সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু আমি দোয়া পাঠ করার পর সম্মানিত দর্শক শ্রোতাদের আমিন বলার জন্য অনুরোধ করছি আল্লাহ আমাদের দোয়া কবুল করুন اللهم أنت أحق من ذكر نشهد أن لا إله إلا أنت نستغفرك জাজাকাল্লা খায়ের শেখ সালা আল বুখাতির বিশ্ব মুসলিমের এই সম্মেলনে শ্রোতাদের জন্য আপনার মোহনীয় ও হৃদয় আন্দোলিত করা দুয়ার জন্য জাজাকাল্লা খায়ের জাজাকুমুল্লা খায়রান এত বিপুল শ্রোতা উপস্থিতির জন্য ইনশাআল্লাহ আগামীকাল আমরা সন্ধ্যার অধিবেশনে মিলিত হব সেই অধিবেশনে আমরা আর একজন নেতৃস্থানীয় কারি মিশরের শেখ আব্দুল ফাত্তা তারুতির কিরাত শোনাব এবং আগামীকালের সান্ধ্যকালীন অধিবেশন ইনশাল্লাহ মদিনার মসজিদ আন নবাবির ইমাম ও খতিব শেখ সালাহ আল বুখাতিরের দোয়ার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আখতার আসুন রসুল সাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াদুস দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুস সালেহীন আজ সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড় সারা দুনিয়ার মানুষকে করণ মাজিদ আল্লাহ পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন কেতাল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়ত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ